لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله بالله من من من شرور أنفسنا ومن ومن سيئات أعمالنا يهده الله الله الله فلا فلا مضل له له له هادي وأشهد وأشهد أن أن لا لا إله إلا وحده شريك عبده ورسوله صلى تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ الشيطان الرجيم الذين تدعون من دونه ما يملكون من قتمير আর আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন তার শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তৌহিদের দাওয়াত নিয়ে সর্বপ্রথম মক্কাতুল মোকাররমাই তার বংশধর কোরাইশদের জন্য আর তারপরে সমস্ত আরব জগতের জন্য আর তারপরে সমস্ত বিশ্বের মানবতার জন্য রসুল করে প্রেরণ করেন আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন্নবীর প্রতি শনিবারে চোদ্দশো একচল্লিশ হিজড়িতে চলে আসছে আজকে আমাদের এই আলোচনার পর্ব নম্বর হচ্ছে উনিশ তারিখ চব্বিশে সানি চোদ্দশো একচল্লিশ হিজড়ি মোতাবেক একুশে ডিসেম্বর দুই আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহের সাথে সম্পর্কিত বিষয়বস্তু ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াতের মৌলিক তিনটি বিষয় তৌহিদ রেসালাত আর আখেরাত রেসালাত আখেরাত এবং তৌহিদ সম্পর্কে একটা পর্ব নিয়ে আলোচনা হয়েছে বাকি একটা পর্ব আর তৌহিদ নিয়ে আলোচনা রয়েছে রসুল্লাহামের দাওয়াত যখন তৌহিদের শুরু হল মক্কাতুল মোকাররমায় প্রথম দিকে জানা আছে আপনাদের যে গোপনীয় দাওয়াত আর তারপরে প্রকাশ্যে দাওয়াত শুরু হইল তৌহিদের দাওয়াত মানে যেমন ইতিবাচক যে এক আল্লাহর তৌহিদ একত্র প্রতিষ্ঠা করতে হবে এক আল্লাহর এবাদত করতে হবে ঠিক তেমনি তার নেতিবাচক দিকও আবশ্যক তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পূজা এবাদত গিয়ে পরিত্যাগ করতে হবে সম্পূর্ণরূপে <clears throat> যেটা মেনে নেওয়া আরব মুশ্রেকদের জন্য বড়ই কষ্টকর ছিল তারা এই বিষয়টি মোটেই মেনে নিতে পারেনি বরং এর বিরুদ্ধে বহু রকমের প্রবাগান্ডা এবং মিথ্যা অপবাদ দেওয়া তারা শুরু করল তারা বলল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যদিও বলছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে আর আমাদের দেবদেবীর পূজা বাতিল এটাই শুধু তার উদ্দেশ্য না এখানে সে ক্ষান্ত না তার উদ্দেশ্য এছাড়া আরও কিছু আছে যতগুলি বাতিলপন্থী যুগে যুগে মাথা উঠিয়েছে তারা এই রকমই করেছে হক পথেদের সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দেওয়া বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দেওয়া যাতে করে মানুষের অন্তরে ঘৃণা ছড়ানো যায় কারণ যদি শুধু বলে যে আমাদের এই দেবদেবীর পূজা উপাসনার বিরোধিতা করছে মোহাম্মদ আর এক আল্লাহর ইবাদত করতে বলছে তো যারা ফিতরাতের উপর মানুষ আছে অমুসলিম হলেও অনেকে এটা গ্রহণ করে নেবে অনেকে মেনে নেবে যে এমন কি খারাপ বলছে ভালোই তো বলছে এত দেবদেবীর উপাসনা না করে নিজের হাতে গড়ে নিজে পূজা করে এইসব না করে মন গড়া সব কথা এর কোনো দলিল নেই কিচ্ছু নেই এইসব করে লাভ কি এসব দেখা দেখি ধর্ম এক আল্লাহ যিনি সর্বশক্তিমান একের এবাদত করলাম ভালোই তো অনেক অমুসলিম বলবে আপনাকে সুতরাং এইটা বললে ইসলামকে ঠেকানো সম্ভব নয় তখন তারা বলতে শুরু করলো যে মোহাম্মদের অসৎ উদ্দেশ্য আছে এ অন্য কিছু ভিতরে রহস্য আছে আমাদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে সাবধান সমস্ত বাতিলপন্থী যুগে যুগে এটাই করেছে আর আজও করছে করবে ফেরাউন এই কথাই বলেছিল জি জি যে এই মুসা তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যে মানুষের জন্য শান্তি নিয়ে এসছে যে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষকে সুখের জীবন দিতে চাই তাদের সম্পর্কে এইরকম কথা যুগে যুগে ইসলাম মুসলিমের শত্রুরা বলেছে এটা কোনো নতুন কথা নাই তাই সুরাজ সাদের আয়ত পাঁচ থেকে সাতে আল্লাহ রাবুল আলমিন এই চিত্রকে তুলে ধরেছেন বলছেন যে এরা আরব মুশরিকরা মক্কার কাফেররা বলল আজাল আলিয়াহাতা এলাহান ওয়াহেদা এ মোহাম্মদ এত আমাদের যে দেবদেবী রয়েছে উপাস্য রয়েছে এগুলিকে সবকে বাতিল ঘোষণা করলো একমাত্র এক এলাহ আর স্বীকৃতি দান করলো এটা কেমন কথা এক এলাহ পূজা করতে হবে উপাসনা করতে হবে আর কারো চলবে না ওজাব এটা তো একটি অবাক করা কথা আশ্চর্যজনক কথা মেনহুম আনিমসু ওসবেরু আলা তাদের নেতৃস্থানীয় ব্যক্তি একদল তারা আপোষে মিটিং করল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই তৌহিদের দাওয়াতের বিরুদ্ধে এবং মিটিংয়ে মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল যে চলো মোহাম্মদ যা বলছে তাই বলুক তার কথা মোটি তোমরা মানবে না আর মানা যাবে না আর কাউকে এটা মানতে দেওয়া যাবে না নিজেরাও ইসলাম গ্রহণ করবে না এবং কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে বড় বাধা সৃষ্টি করবে অসবেরু আলা আলেহাতে কুম এবং তোমাদের দেবদেবীর উপাসনায় পূজায় তোমরা অটল হয়ে থাকো একটু নড়বে না আপন জায়গা থেকে কারণ এন্নাহাদ আল্লাহ সাইয়রাত এই যে মোহাম্মদ যে কাজ শুরু করেছে এতে অন্য কোনো অসৎ উদ্দেশ্য তার আছে অসৎ উদ্দেশ্য আছে হ্যাঁ এই তৌহিদের কথা বলে আর আমাদের দেবদেবের বিরুদ্ধে বলে তার অসৎ কোনো পার্থিব স্বার্থ আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আরও খোঁড়া যুক্তি কিছু পেশ করে বাতিলপন্থীরা তার একটি হচ্ছে যে বাপদাদারা আমাদের এতদিন থেকে লোক করে এলো আর এর কথা শুনবো নাকি মা সামিয়ানা বেহাদা ফিল্মিল্লাতিল আখেরা আগের যে জাতির আমাদের পূর্বপুরুষরা ছিল তাদের মাঝে তো এরকম কথা কোনোদিন শুনিনি কেউ বলেনি এরকম কথা ইনহাজা ইল্লা ইখতলাক এটা একটা মন গড়া কথা মোহাম্মদের মন গড়া কথা অথচ তারা ভালো করে জানতো যে কোরআনের যে বাক্যগুলি কোরআনের যে বিন্যাস কোরআন যে কত অলঙ্কারপূর্ণ যেটা মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে কি করে রচনা করতে পারেন যেখানে তিনি কবিও না আর কোনো ভাষার পণ্ডিত ছিলেন না লেখাপড়া করে হ্যাঁ, অক্ষর জ্ঞানও নেই তার তার দ্বারা এটা কি করে হইতে পারে তার মানেই এটা অসাধারণ কিছু সেটা হচ্ছে ওহি আল্লাহর পক্ষ থেকে মক্কার মুশ্রিকা যখন দেখলো যে মোহাম্মদ সাল্লামের দাওয়াত থামবে না তখন মুশ্রিকরা এখন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিল ডিফেন্সের ব্যবস্থা যে আমাদের ধর্মকর্মকে রক্ষা করতেই হবে সুতরাং মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করা ঝগড়া বিবাদ করা যাতে করে এর মাধ্যমে যখন ঝগড়া বিবাদ হবে আর যখন দেখবে যে আমরা পেরে উঠব না আমরা সংখ্যালঘু তখন চুপ হয়ে যাবে আর এই যে ইসলাম গ্রহণ করার যে একটা হেড়িক পড়ে গেছে এটা বন্ধ হয়ে যাবে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পরানিকরিম আয়াত নাজর হতে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সে আয়াতগুলির মাধ্যমে বোঝাচ্ছেন তাদের মধ্যে একটি বিষয় এই ছিল যে তোমরা যে বলছো যে এই যে দেবদেবীর হ্যাঁ তোমরা পূজা করছো এগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে হ্যাঁ তোমাদের আল্লাহ সান্নিধ্য লাভ হবে এর মাধ্যমে তো এটা কি করে তোমরা জানলে তোমরা এটা জানলে কি করে তোমাদের কাছে কোনো আসমানি পুস্তক আছে গ্রন্থ আছে যাতে বলা হয়েছে যে এইসব দেবদেবীর পুজো পাঠ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে তোমরা অথবা এই দেবদেবীগুলি তোমাদের বিপদ আবাদ থেকে রক্ষা করতে পারবে কি করে এই অদৃশ্য গাইবের কথা জানলে নাকি মন গড়া কথা বলছো তোমরা এমন কোন নবীর পূর্বে এসেছেন এমন কোন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা এইসব কথা বলেছেন লিখেছেন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআনী কেরিমে সুরায় তুর আয়াত নম্বর একচল্লিশ আর সুরায় কালাম আয়াত নম্বর সাতচল্লিশ এতে এই আয়াতটি রয়েছে আইন্দাহমুল গাইব ফাহম একতবন এরা যে নিজের পক্ষ থেকে সব কথা বলছে যে আমাদের এই দেবদেবীগুলি এই কাজে আসবে এই কাজে আসবে এই কাজে আসবে এরা আল্লাহর কাছাকাছি করে দেবে এরা আমাদের ওসিলা এরা আমাদের জন্য সুপারিশ করবে তো তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে কোনো জ্ঞান তাদের কাছে এসেছে ফাহম ইয়াক্তবন যেগুলি তারা লিখে রেখেছে রেকর্ড আছে লিখিত কপি করা আছে দেখাতে পারবে সুরা আহকাফের আয়ত চারে আল্লাহ বলছে ই নিবে কিতাব ইমিন কাবিলে হাজা তোমরা যদি এই কথাই দাবি করো যে এগুলি কথা সত্য তাহলে ইতিপূর্বে এইরকম কোন গ্রন্থ নাজেল হয়েছে যাতে এই দেবদেবীর পূজা প্রতিমা পূজার ধর্মের কথা উল্লেখ করা হয়েছে এইরকম কোন পুস্তক নিয়ে আসো মিন এলমিন অথবা কোন রকমের এইরকম জ্ঞান যা সত্য হতে পারে ইনকুন ইনকুন্তম সাদেকে তোমার সত্যবাদী হলে কোনো জবাব নেই তাদের সুরে আনামের আয়াত নম্বর একশো আটচল্লিশে আরো এরশাদ করেছেন উল হাল ইন্দাকুমিন এলমিন ফাতুখুরে জোহলানা হেনবি এই মক্কার মুর্শেকদেরকে বলো যখন এরা বলছে যে আমরাই সঠিক ধর্মের ওপর আছি আর তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমাদের কাছে কি এমন কোন জ্ঞান আছে যেটা আমাদের কাছে বের করে নিয়ে আসবে প্রকাশ করবে যে এই যে দেখো দেবদেবীর ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম মূর্তি পূজা প্রতিমা পূজায় হচ্ছে সত্য ধর্ম জান্না আল্লাহ বলছেন বরং তোমরা যে এই দেবদেবীর উপাসনা করছো মূর্তি পূজা করছো এটা অনুমান ভিত্তিক অনুমানের অনুসরণ একটা আইডিয়া দিয়ে যে আমাদের বাপদাদারা খুব বিচক্ষণ ছিল আর ওরা বংশ পরম্পরা যুগ যুগ ধরে এই সব ধর্মকর্ম করে আসছে সুতরাং এটা হচ্ছে ঠিক ধর্ম ওয়াইন আন্তুম ইল্লা তখরুসুন আল্লাহ আরো বলছেন আর তোমরা এইরকমই আন্দাজি কথাবার্তা বলে থাক খেয়াল খুশি মন গড়াই কথা বলে থাক মুশ্রিকদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে নিয়ে আসো কোনো দলিল প্রমাণ নিয়ে আসো মূর্তি পূজার আজ পর্যন্ত যারা মূর্তি পূজক তারা মূর্তি পূজা যে কোন নবীর রসলের ধর্ম ছিল প্রমাণ করতে পারেও নি আর পারবেও না এমনকি বেদ যেটা মানুষের রচনা করা তাতেও তহিদের কথা আছে মূর্তি পূজার কথা নেই সুতরাং মুশ্রেকেরা বাধ্য যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আমরা এই অদৃশ্য আমরা জানি না আমাদের কাছে নবীদের কোনো গ্রন্থে কোনো জ্ঞানও নেই আমরা এসব কিছু বুঝি না উত্তর তো একটা দিতে হবে তখন তাদের উত্তর ছিল যেমন সুরা লোকমানের আত্মা একুশে আল্লাহ ইরশাদ করেছেন যখন তাদেরকে বলা হইলো যে এইসব কি করছো মূর্তি পূজা কেন করছো কালু বাল্লাত্তাবে মা আবা আনা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শের উপর পেয়েছি তারই অনুসরণ করব আর করছি সুরা জখরফের বাইশে আল্লাহ ইরশাদ করছেন তাদের ভাষায় মক্কার মুশ্রেকদের উত্তর নকল করে ইন্না ওয়াজাদানা আবা আনা আলা উম্মা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক আদর্শ পেয়েছি এখানে মানে আলা মানে আলা অনেকগুলি অর্থ হয় উম্মত মানে জাতি জি উম্মাদ মানে ইমাম নেতৃত্ব আর আদর্শ আর ওম্মা এখানে আদর্শের অর্থে আমরা একটা আদর্শ পেয়েছি ওয়া ইন্না আলা আসারি মহতাদুন আর তাদেরই আমরা অনুসরণেই সঠিক পথ পাব আমাদের বাপদাদাকে যদি মেনে চলি ফলো করে চলি তাহলেই আমরা সঠিক পথে থাকব তোমাকে মানতে পারি না এই রকমের জবাব স্পষ্ট প্রমাণ করে যে তারা কত অজ্ঞ ছিল তাদের ধর্ম সম্পর্কে আর মুশ্রিকরা সবচেয়ে বেশি পৃথিবীর অজ্ঞ ধর্ম সম্পর্কে তাদের ধর্ম সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নেই বাপদাদার দোহাই দেওয়া ছাড়া মাজার পূজারীদের কথা বলেন আর মূর্তি পূজারীদের কথাই বলেন এবং তারা যে দলিল প্রমাণ যুক্তি রাখে না এবং তারা এই ক্ষেত্রে অসহায় এটা স্পষ্ট প্রমাণিত আল্লাহ রবুল আলমিন তখন তাদের এই অসারতাগুলি বিভিন্ন জায়গায় কোরআনে কেরিমে বর্ণনা করেছেন যেমন আল্লাহ এরশাদ করেছে সুরা আরাফের আয়াত একশো চুরানব্বই আল্লাহকে বাদ দিয়ে যেসব তোমরা দেব দেবীকে আহ্বান করো সেগুলি তোমাদের মতোই আল্লাহর দাস আল্লাহর গোলাম তোমরা যেমন আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি তেমনি ওগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি আরো আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে চ্যালেঞ্জ করে বলছেন যে তোমরা যদি এই কথা না মানো যে তোমাদের মতোই তোমাদের দেবদেবীগুলি মানে এক যুগে তোমাদের মতো মানুষ ছিল আর ওই মানুষের কাছাকাছি রূপ দিয়ে তোমরা মূর্তি তৈরি করেছ তাহলে ফাদ অহম ডেকে দেখো আহ্বান করো ফালিয়াস্তা জীব তোমাদের ডাকে সাড়া দিকে একটা উত্তর আসুক দেখি ডাকে সাড়া দিক কোন দেবদেবী তোমাদের ইনকুন্তুম সাদেকিন তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ রবুল আলম আরো সুরে ফাতের আয়াত নম্বর তেরো চোদ্দতে এরশাদ করেছে কিতমির হে মুশরিকরা হে বহত্ববাদীরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসবকে আহ্বান করো তোমাদের দেবে দেবী প্রতিমা মায়ামলে কোনামিন কিতমির এগুলি খেজুরের আঁচির ওপর হ্যাঁ যে আবরণ রয়েছে সেটারও মালিক না সেটারও মালিক না সুতরাং ইন্তাদহম তাদেরকে যদি ডাকো লায়াস মাউদু তোমাদের ডাক শোনে না এক নম্বরে শোনেই না ধরেই যদি নিজে শোনে হয়তো ওয়ালাউ সামেও যদি শুনে ধরেও নি মাস্তা তাহলে তোমাদের ডাকে সাড়া দিতে পারে না প্রথম শুনেই না আর যদি একটি কথা হয় না তারপরও মেনে নি যেমন আমরা বলি সাপোজ ধরেন এরকম শুনে তো ডাকে সাড়া দিতে পারে না ওয়াল কেয়ামাতে এক ফরুন আমি শিরকে কুম এবং তোমার কেয়ামতের দিনে তোমাদের এই শিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে যে আমরা এইসব সব শেখাই নেই ওয়ালা খাবির এবং আল্লাহ রাবুল্লা আলমে যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে আসল তথ্য আর কেউ জানাতে পারে না আল্লাহ আসল কথাগুলি সত্য কথাগুলি তোমাদের খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন যে এইসব দেব দেবী কিছু নয় এইসব প্রতিমা মূর্তি তোমাদের কোনো কাজে আসতে পারে না তোমাদের ডাক শুনেও না আর শুনলেও ডাকে সাড়াও দিতে পারবে না জি হ্যাঁ আর আল্লাহ বলছেন সুরা আয়াত নম্বর বিশ একুশে বললেজিনিল্লাহ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে লোকুনা সেই আ এসব দেবদেবীগুলি প্রতিমাগুলি কোনো কিছুই সৃষ্টি করতে পারে না ওহময়ুখলাখন বরং সেগুলি হচ্ছে সৃষ্ট সৃষ্টিকারী নয় বরং সেগুলোকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আমাতুন সেগুলি মৃত তো কোনো প্রাণ নেই প্রাণহীন গাইর প্রাণহীন তাতে কোনো প্রাণ নেই আমতন মৃত বলাই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তাকিদ করছেন এগুলি মরা মৃত গাইর আহিয়াইন এতে কোনো প্রাণ নেই কিছুই নেই এতে যার নিজেরই প্রাণ নেই নিজেই মৃত কাকে হায়াত মত দিতে পারে কার ভালো মন্দ করতে পারে কিছু করতে পারে না এবং তাদের চেতনা পর্যন্ত নেই যে তাদেরকে কখন উঠানো হবে এই লোকগুলি যেই কালের ছিল মারা গেছে চলে গেছে দুনিয়া থেকে এরা মৃত এরা জানেও না যে কখন তাদেরকে আবার উঠানো হবে তাদেরও পুনরুত্থান হবে বিচার দিবসে হাজির হইতে হবে সুরা আরাফের আয়াত নম্বর একশো একানব্বই থেকে বিরানব্বই আল্লাহ এরশাদ করেছেন আয়ুষ রেকুন আমালাকুন এই বহুত্ববাদী মুশরেকরা এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না ওহম ইউখলাকুন বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালাহম নাসরা এবং এই দেব দেবীগুলি তাদের কোনো সাহায্য করতে পারে না ওয়ালা আনফোসম ইয়ানসরুন এমনকি নিজেরও সাহায্য করতে পারে না নিজেরও সাহায্য করতে পারে না এব্রাহিম আলি সাল্লাম প্রতিমা ভেঙে চুরমার করে দিলেন কি করতে পারলো মোহাম্মদ রসুল্লাহাম মক্কা বিজয়ের সময় তিনশো ষাটটি মূর্তির সামনে শুধু ছড়ি দিয়ে ইশারা করলেন আর সব জন্য বিচ্ছন্ন ভেঙে পড়ে গেল কি করতে পারলেন নিজেকেও রক্ষা করতে পারে না সুরা ফুরকানের আয়াত তিনে মহান আল্লাহ আরো এরশাদ করছেন এই প্রতিমা পূজা এমনকি মাজার পূজাও মাজারওয়ালা কিছুই করতে পারেন না মাজার ভেঙে খান খান করে দেন মাজার ভেঙে নিশ্চিন্ন করে দেন সাধারণ কবরে পরিণত করে দেন কিছুই করতে পারেন না কোনো কিছুর মালিক না তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করেছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না ওহম ইউখলাকুন বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালা ইমলে কোন আলী আনফুসিম তার এবং তারা নিজেদেরও লাভ লোকসানের মালিক না এবং তারা না মরণের মালিক না জীবনের মালিক না পুনরুত্থা উঠার মালিক নিজের ইচ্ছাতে মরেনি মারা হয়েছে হ্যাঁ নিজের ইচ্ছাতে বাঁচতে পারে না এবং যেদিন উঠতে হবে সেদিন নিজের ইচ্ছাতে উঠতে পারবে না উঠাবেন আল্লাহ কাল উঠবেন তাহলে এইসব দেবদেবী তোমাদের অসহায় এ কথা কোরআন করিমের আয়াতের আলোকে রসুল্লাহ সাল্লাম মক্কার মুশরেকদের সামনে স্পষ্ট করে দিলেন এরা তোমাদের কোনো স্বার্থ পুরা করতে পারে না তোমাদের কোনো কাজে আসতে পারে না যখন কোনো কাজে আসতে পারে না নিজের লাভ লোকসানের মালিক না তোমাদের লাভ লোকসান তো দূরের কথা তাহলে এদেরকে ডাকা এবং এদের কাছে আশা রাখা কি ফালতু কাজ নয় ফালতু কাজ যাতে কোনো লাভ নেই এরকমই কথা আর যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে থাকে মানে দেব দেবীকে যে করে থাকে জীবন কোন ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দিতে পারেন না ইল্লা কাবাসেতে কাফাই এলাল মা তাহলে দেবদেবীর পূজা বা মাজার পূজাটা ঠিক ওই রকমই যেমন কাউকে যদি পিপাসা লেগে থাকে আল্লাহ তুলনা করছে ওই ব্যক্তির সাথে পিপাসা লেগে থাকে পিপাসা লাগলে আপনাকে গ্লাসে পানি নিতে হবে বা এমন একটা পাত্রে পানি নিতে হবে যাতে পানিটা ধরে রাখা যায় হ্যাঁ হাতেও যদি নেন আমরা হাতেও পানি খেয়েছি হ্যাঁ হ্যাঁ নলকূপে গিয়ে রাস্তা ছোটকালে তাই না এখন অনেকে খাই অন্তত এভাবে ধরতে হবে তাহলে পানি কিছুটা এখানে থামবে যে পানি খেতে পাবে কিন্তু এইভাবে যদি করেন আল্লাহ বলছেন যে কাবা সাথে কাফাই হে এলাল মা যারা আল্লাহ ছাড়া এইসব দেবদেবীকে ডাকে তাদের ডাকে সামান্যতম সাড়া দিতে পারে না লাহস্তা জিমালি আল্লাহ সেই কোনো সাড়া দিতে পারে না তাহলে এই ডাকায়তে লাভটা কি যারা ডাকে এ পূজা করে মূর্তি পূজা করে মাজার পূজা করে তাদের উদাহরণ হচ্ছে যে কাবা সাথে কাফেই হেলাল মা পানি আছে আর পানিতে সে হাতকে কি করছে সম্প্রসারিত করছে এভাবে হাতকে সম্প্রসারিত করে দিল আঙ্গুলগুলো হ্যাঁ, বিস্তৃত করে দিয়েছে লেয়াবুল গাফা যাতে করে পানিটা এইভাবে তার মুখে আসে মুখে পানি আসে আল্লাহ বলছে অমা হবে বা লেগে এই পানি কখনো মুখে পৌঁছিবে না এই পানি এভাবে যদি হাত দিয়ে থাকে পানিতে আর উঠাই পানি এভাবে কখনো পানি মুখে আসবে না অমা দোয়াউল কাফের ইল্লাফি দলাল সুতরাং এই কাফের মুশ্রেকদের দেব ডাকা আর জিলানি চিস্তিকে ডাকা এগুলি হচ্ছে ভ্রষ্টতা ইল্লাফি দলাল অন্ধকারে হাত মারা অন্ধকারে হাত মারা মুশ্রেকদেরকে কোরআন কেরিমে রাসরুল্লাহ সাল্লাহামের মাধ্যমে একটু চিন্তার দাওয়া দেয় একটু চিন্তা করে দেখো অন্ধ হয়ে শুধু মূর্তি পূজা করতে আছো আর বিরোধিতা করতে আছো হকের একটু চিন্তা করে দেখো তোমরা তো মানছো যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা কারণ তৌহিদের রবুবিয়া তারা মানত কিন্তু যে স্রষ্টা কে আল্লাহ শুধু শির করত কিসে তহিদুল এবাদা উলুহিয়াতে আল বান্দার কাজগুলিতে শিরিক করত বাকি আল্লাহর কাজে তারা আল্লাহর তহিদ মানত যখন এটা মানছ তো একটু চিন্তা করে দেখো যে তোমাদের দেবদেবীরা কিছু সৃষ্টি করতে পারে না আর সৃষ্টি করতে সক্ষম না বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে না হলে সৃষ্টি হইতো না তাহলে এইটাই যখন তোমরা মানছ যে সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিনের মালিক আর তোমাদের দেব দেবী কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না কিছু সৃষ্টি করেও নি তাহলে যিনি সৃষ্টিকর্তা তার সাথে যেগুলো সৃষ্টি সেগুলোকে সমান কি করে যে আল্লাহর ইবাদত করছো আর দেবদেবীরও পূজা উপাসনা করছো আল্লাহকেও ডাকছো আর দেবদেবীকেও ডাকছো আরো মুশ্রিকরা তাই করতো না আল্লাহকেও ডাকতো আর দেবদেবীকে ডাকতো কিন্তু তাদের ডাকাটা কেমন ছিল যে সুখের সময় তারা দেবদেবীকে ডাকত আর যখন কঠিন অবস্থা হইতো দুর্দিন যে এখন আর এই দেবদেবী রক্ষা করতে পারবে না তখন বড় এলাহকে সে আসমান জমের মালিক হ্যাঁ যিনি রিজিকদাতা যিনি খালিক যিনি মালিক তাকে ডাকতো এ কথা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে জি যখন তারা পানি পথে সফর করত আর ঝড় তুফান উঠে গেছে আর ডুবো ডুবো অবস্থা ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহকে তারা ডাকতো মুখলেসিন আল্লাহদ্দিন তার জন্য তাদের দিনকে আনুগত্যকে নিখুঁত করে ফলে মানে এলাল বর যখন স্থলে চলে যেত নদীর পার হয়ে বা সমুদ্র পারে ওপারে চলে গেছে আরাম পেয়ে গেছে আর ঝড় তুফানের ভয় নেই ডুবার ভয় নেই এজাহুম বেরব্বিহীন শেখ তখন আবার শেরিক করা শুরু করত আবার শেরিক করা শুরু করত বরং হাস্যকর মুসলিক পত্তলিক অথবা মাজার পূজারীদের ধর্মকর্ম হচ্ছে হাস্যকর সাহাবিরা ইসলাম গ্রহণ করার পরে আপসে নিজের উপর খুব আক্ষেপ করতেন যে আমরা কি করে কেমন মানুষ ছিলাম বিবেক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যে আমরা কিভাবে এসবের পূজা করতাম যে আমরা যখন সফরে যেতাম তখন সফরের পাথেও ছিল তাদের ছাতু ছাতু তো শুকনো ছাতু না নিয়ে তারা ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত মানে মূর্তি বড় বড় মূর্তি বহা মুশকিল তো ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত ছোট ছোট মূর্তি দেখেন এখনো অনেক হিন্দুরা আরব দেশে থাকে বিশেষ করে সৌদি আরবে থাকে এই ছোট ছোট মূর্তি নিয়ে আসে আর ঘরে সাজিয়ে রাখে বা সবসময় সাজিয়ে রাখলে তো ভয় আছে যে অসুবিধা হইতে পারে তখন ওই সকাল বিকাল যখন পূজা করবে তখন একটু সাজিয়ে দিল আর তারপরে পূজা টুজা করে নিল আবার লুকিয়ে রেখে দিল এরকম করে আমাদের কাছে সব খবর আছে তো <clears throat> আরো মুর্শিদেও এরকম করতো ব্যাগে করে ওই ছাতুর মূর্তি নিয়ে সফর করছে সামদেশে ব্যবসার সফর এমন দেশের ব্যবসা সফর সাহাবিরা মুসলিম হওয়ার পরে তারা নিজের গল্প নিজে বর্ণনা করেছেন আপসে তারপরে যখন খিদা লাগতো আর আমাদের পাথেও সব শেষ হয়ে গেছে আর ওই ছাতুর মূর্তি ছাড়া আর কিছু নেই প্রচন্ড খিদা লেগেছে তখন ওই শুকনো ছাতু ছাতু তো কাদা মাটি শুকিয়ে গেছে যেমন ওইরকম শুকনো ছাতু তখন আমরা কামড়িয়ে কামড়িয়ে খেতাম আর খিদা মিটিতাম তো দেবদেবীকে তারা নিজেরা খামড়ি কামড়িয়ে খেত জি হ্যাঁ বলছে এমন মানুষ ছিল আমরা আমাদের এই জ্ঞানটা ছিল না যে যার পূজা করছি সে আমার চাইতে শক্তিশালী তো তাকে কি করে আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারছি আল্লাহ রবুল আলম তাদেরকে সুরা নাহলের আয়াত নম্বর সতেরোতে এইরকমই দাওয়াত দিলেন যে আচ্ছা বলো তো তোমরা কি করে যিনি স্রষ্টা তার সাথে সমান করে দিচ্ছ সৃষ্টিকে এসব দেবদেবী তোমাদের সৃষ্টি কিছুই করতে পারে না তোমাদের আর তোমরাও বলছো যে কিছু সৃষ্টি করতে পারো আফামাইয়াখলোক কামাল্লা ইয়াখলোক আফালা তাজাক করুন আচ্ছা বলো তো যিনি সৃষ্টি করেন আল্লাহ কামাল্লাখলোক তিনি কি ওই সব দেবদেবীর মতো তোমাদের যারা কিছুই সৃষ্টি করতে পারে না আফালা তাজা কারণ একটু উপদেশ নাও না জ্ঞান বুদ্ধি নেই তোমাদের বোঝার চেষ্টা করো না যিনি সৃষ্টি করেন তার এবাদত করো তার সমান করে দিচ্ছ যারা কোনো কিছু সৃষ্টি করতে পারেও নি আর পারবেও না যখন এই রকমের প্রশ্ন তাদের করা হলো তখন সব চুপ হয়ে গেল কোনো তাদের জবাব নেই লজ্জিত অনতপ্ত বাতিল পন্থীরা যখন অত লজ্জিত হয় ইব্রাহিম আলী ইসলামের জাতীয় এরকম হয়েছিল তাহলে ইব্রাহিম আলী ইসলামকে তারা জিজ্ঞেস করলে কে ভেঙেছে আমাদের এইসব দেবদেবীকে তখন বলফা আল্লাহ হাজা এই বড়তে ভেঙেছে হ্যাঁ, তার কাঁধে কুড়ালি চাপা আছে ফাঁস জিজ্ঞাসা করে এন তখন বলতে পারে তো বলুক কথা বলতে পারলে বলুক তখন সুমান্নকে সোয়ালা রয়েছে তাদের মাথা ঝুঁকিয়ে নিল কি আর বলবে জবাব কি আছে জিজ্ঞেস করো ও নিজেই বলুক যে ভেঙেছে না নিজে ভেঙেছে ও তারপরে বলছে যে ইব্রাহিম তুমি তো জানো যে মাহাওলাইয়ান্তে কোন কথা বলতে পারে না সুযোগ পেয়েছে কথা বলতে পারে না যে তার পূজা করছো তার কাছে আশা রাখছো মানে কথা বলতে পারে না যে আমি মার খেয়েছি বা আমাদেরকে ধ্বংস করেছে অমুক এই কথাটি বলতে পারে রেপোর্টটা দিতে পারে না তো তাদের কাছে কি আশা রাখছ <clears throat> ঠিক ওই রকমই তখন উপায় তো কিছু নেই তখন বললো যে দেখো আমাদের বাপদাদারা আমাদের চাইতে অনেক বিচক্ষণ ছিল মোহাম্মদ তোমার চাইতে বেশি বুঝতো বাপদাদারা তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার চাইতে কম বুঝতো আব্দুল মোতালিম হ্যাঁ তোমার দাদার বাপ হাসে ওরকম বুঝতো তোমার চেত অনেক বেশি বিচক্ষণ ছিল আর এই কথা সবাই জানে যে আমাদের পূর্বপুরুষরা বড় বিচক্ষণ বড় সম্মানিত ছিল বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ছিল এই সব দহাই দেওয়া শুরু করলাম তখন রসুল্লাহাম জবাব দিলেন কোরআনে বিভিন্ন জায়গায় কথাগুলি রয়েছে যে দেখো যাদেরকে বড় বিচক্ষণ বলছো তারাও কেউ ভুলের উঠতে না হতে পারে যে তারাও তোমাদের মতোই অধম ছিল সঠিক রাস্তা পায়নি সঠিক রাস্তা পায়নি তারা যদি ভুল পথে চলে তারা যদি গর্তের পথে চলে যায় তো তুমিও কেউ গর্তে গিয়ে আছাড় খাবে নাকি না এটা তো উচিত নয় এই জবাবগুলি কোরআন কেরমে রয়েছে তার মধ্যে সুরা সাফাতের আয়ত নম্বর উনসত্তর থেকে সত্তরে যেমন আল্লাহ বলছে ইন্নাহম আলফা আবা আহমদ নিশ্চয়ই আরব মুশ্রিকেরা তাদের পূর্বপুরুষদেরকে বাপদাদাদেরকে পথভ্রষ্ট পেয়েছিল দিশে হারা পথ হারা পেয়েছিল ফাহুম আলা আসারিহিম আউন অতপর তারা তাদের পিছনে পিছনে না বুঝে ছুটেছিল আউন বাপ দাদার পিছনে দৌড় দিয়েছে বাপ দাদা করেছে আমাদেরকে করতে হবে আজকাল যত শির্ক বেদাতকারীরা তাদের অধিকাংশের দলিলই হচ্ছে এটা আপনার কিছুতে না পারুক তোর বাপ দাদা কম বুঝতো না তুই যে যেই হুজুরের কথা বলছে আলেমের কথা বলছে ওর চাইতে বড় বড় আলেমের আমাদের দেশে নেই হ্যাঁ কত আলেম আমাদের দেশে চলে গেছে সবাই সব কথা বলে গেল কোনোদিন কেউ আপত্তি তুলে নিয়ে কোথা থেকে এসব নিয়ে আসলি তুই হয় বড় আলেমের দহাই আর না হইলে সংখ্যা গরিষ্ঠতার দহাই বাতিলপন্থীদের এই দুটা দলিল দল ভারী আর না হইলে আমাদের আলেমরা যে আলেমের কথা তুই বলছিস যে বলছে যে কবর মাজার পূজা করা যাবে না মিলাদ করা যাবে না তার চেয়ে তো অনেক বড় ছিল তারা <clears throat> তারপরে আরব মুশ্রিকেরা দেখলো যে আর একটা পন্থা অবলম্বন করা যায় মোহাম্মদ সাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য সেটা হচ্ছে মোহাম্মদকে এবং তার সাথী সঙ্গীদেরকে ভয় দেখানো নবীকে তো পারবে না কিন্তু হইতে পারে এই যে নতুন নতুন মুসলমান হচ্ছে এইগুলোকে যদি ভয় দেখাই তাহলে থেমে যাবে এরা সেটা হচ্ছে যে যেইভাবে আমাদের দেবদেবীকে গালমন্দ করা হচ্ছে আর তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে এই দেবদেবীর কিন্তু মার পড়বে কখন যে বালা মুসিবত আসে আর বিপদ আপদ আসে তোমাদের উপর এ কথা বেদাপন্থীরা আজ আপনাদেরকেও বলে বলেন না যে তুই এত বড় কথা বলছিস তুই বড় পীর সাহেব সম্পর্কে জানিস তোর কি হবে হ্যাঁ তুই শাহজালাল সম্পর্কে এত বড় কথা বলছিস হ্যাঁ আমাদের গস কতম সম্পর্কে এত এত বড় কথা বলছিস এগুলো বাতিল সব জানিস বাঁচতে পারবি না সবকিছু সর্বনাশ হয়ে যাবে তোর জি এই সুরাহুদের আয়াত নম্বর চুয়ান্নতে আল্লাহ ইরশাদ করছেন যে মক্কার কাফেররা বলেছে ইন্না কুল ইল্লা এ তারা কাবি আবাজু আলে হাতে নেবে সু নবী সাল্লা সাল্লাম মানুষ হিসাবে মাঝে মধ্যে অসুস্থ লোক হতে পারে হতে পারে অসুস্থ সামান্য অসুস্থ হওয়া ভালো অনেক সময় জি সাহাবারা অসুস্থ হইতেন এইরকম কিছু হইলে তারা বলতে ইন্না কলো আমরা আর কি বলবো এখন ভালো করে বুঝতে পারছি ইল্লা এ বাদু আলে হাতে না বেসু আমাদের কোন দেবদেবীর কোন হ্যাঁ কুদৃষ্টি পড়েছে বদনজর পড়েছে বা হ্যাঁ, মায়ের পড়েছে তোমার ওপর এটাই হয়েছে তোমার আর এসব উল্টা পাল্টা কথা বলিও না না হলে আরো সর্বনাশ হবে রসুল্লাহ সাল্লাম মুশরেদদেরকে উপদেশ দিতেই থাকলেন রাত দিন যে দেখো তোমাদের এইসব দেবদেবী নড়াচড়া করতে পারে না আগে পিছিয়ে হইতে পারেন না নিজের থেকে অনিষ্ট দূর করতে পারে না তাহলে তোমাদের অনিষ্ট কি করে দূর করবে তোমাদের বালা মুসিবত কি করে দূর করবে সুরায় আরাফের আজমা পঁচানব্বই এই মর্মে আরো আল্লাহ সাদ করছেন আল্লাহম আর্জুন ইয়ামসোনা বেহা আচ্ছা এইসব দেবদেবীর কি এমন পা আছে যে পা দিয়ে হাঁটা করতে পারে আমলহম আইদি আব্দে শোনা বেহা হাত দিয়ে ধরতে পারে কিছু হাত দিয়ে ধরতে পারে আমলহম আয়ন ইউব সেরোনা বা চোখ দিয়ে দেখতে পারে এইসব দেবদেবীরা আমলাহম আজান ইয়াসমাউন বিহা অথবা কান দিয়ে শুনতে পারে তোমাদের দেবদেরা শুনে কোনো কথা কলিদ ও সোরাকা আকুম যদি বলো যেগুলি করে তাহলে তোমাদের এই সব উপাস্যদেরকে ডাকো সুম্মা কিদুনি তারপরে আমার বিরুদ্ধে তোমরা তোমাদের দেবদেবী সহ মিলে তো ষড়যন্ত্র করো ফালাতুন জেরুন আর আমাকে মোটে ছাড় দিও না যা পারো তাই করো দেখি কি ক্ষতি করতে পারো করো দেখি আল্লাহ রাবুল আলমিন আরো কিছু দৃষ্টান্ত পেশ করলেন উপমা বোঝানোর জন্য ইয়াহান্নাস হে মানব সকল হে মুশ্রেকরা শোনো দোরে বা সালুন কোরআনে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে তোমাদের দেব দেবীদের ফাস্তামেউলাহু সেটা মনোযোগ সহকারে শোনো ইন্নাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে তোমরা ডেকে থাকো লাইয়াফলুকুবান একটা মাছিও কখনো সৃষ্টি করতে পারে না মাছিও সৃষ্টি করতে পারে না সমস্ত দেবদেবী যদি এক হয়ে যায় তবু পারে না একটা মাছি সৃষ্টি করতে পারবে না আরো শোনো ওয়াইয়াসলাবাবসাইয়ার মাছি যদি তাদের সামনে থেকে তাদের প্রসাদগুলি একটু নিয়ে পালিয়ে যায় উড়ে যায় লায়াস্তান কেজুহমিন হো তা রক্ষা করতেও পারবে না দেবদেবীর সামনে মিষ্টি রসগোল্লা রাখা আছে আর মাছি ভ্যান ভ্যান করেছে মাছি তাড়ানোর ক্ষমতা আছে দেবদেবীর হ্যাঁ। আছে বন জঙ্গল হয়ে গেছে মাঝারি বন জঙ্গল সাফ করার ক্ষমতা আছে কোন ক্ষমতা নেই রক্ষা করতে পারবে না সুতরাং যে আহ্বান করে সেও অসহায় দুর্বল এ পূজারী আর অল মতলুব আর যার কাছে চাওয়া হচ্ছে যার পূজা করা হচ্ছে সেও অসহায় সেও দুর্বল সুরা হজের আত্মহত্যাত্তর একচল্লিশ আল্লাহ করছেন আউলিয়া লোকদের উদাহরণ আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক বা উপাস্য সাব্যস্ত করেছে মানে দেবদেবী সাব্যস্ত করেছে কামাসালিল আনকাবুত তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো জন্য এই সুরের নাম হচ্ছে আনকাবুত সুর মানে মাকড়সা আনকাবুত <clears throat> মাকড়সার উদাহরণ দিয়েছেন কোরআন কি আল্লাহ রবুল আলমিন কি জন্য দিয়েছেন ইত্তা দেন বাইদান ও নিজের কি বানায় ঘর বানায় ঘর বানায় মানে জাল পাতি আনকাবুত আর সবচেয়ে দুর্বল ঘরবাড়ি হচ্ছে মাকড়সার ঘরবাড়ি মাকড়সার জালের চাইতে দুর্বল কোন জাল বা কোনো ঘরবাড়ি কারণে এত দুর্বল লৌকানু ইয়ালামুন যদি তারা বুঝতো জানতো তাহলে এই যে দেবদেবীকে ধরা হচ্ছে কেমন মাকড়সার জালের মতো মাকড়সার জালের মধ্যে যেমন মাকড়সার জাল কোনো কাজের নয় ঠিক তেমনি দেব দেবী ধরা দর্গা দুর্গা ধরা কোনো কাজের নয় মাকড়সা জালের মতো অবস্থা যখন এইভাবে নবী করিম সাল্লাম তাদের সিরকিয়াতগুলিকে তাদের কুফরিয়াতকে স্পষ্ট করে দিলেন এবং প্রকাশ্য ভাষায় তৌহিদের দাওয়াত দিলেন সিরকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাওয়াত দিতে শুরু করলেন তখন তারা উঠে পড়ে লাগল যে আর মোহাম্মদকে ঠেকানো যাবে না মনে হচ্ছে সুতরাং আমাদের যতটা ক্ষমতা আছে এই ক্ষমতা ব্যবহার করে প্রতিরোধ গড়তে হবে তারা মোহাম্মদ সাল্লামকে গাল দিতে শুরু করলো সাহাবিরাকে যারা ইসলাম ঘর তাদের গাল দিতে শুরু করলো এমন কি আল্লাহ রব্বুল আলমিনকেও গাল দিতে শুরু করলো মুসলিমদেরকে আল্লাহ রবুল আলমিন এর প্রতিক্রিয়া স্বরূপ গাল দিতে নিষেধ করলেন তারা গাল দিক আল্লাহকে গাল দিক তারা রসুলকে গাল দিক তারা তোমাদেরকে গাল দিক তোমাদের ধর্মকে গাল দিক তোমরা তাদের দেবদেবীকে গাল দিও না হলে রিয়াকশনের পর রিয়াকশন পাল্টা রিয়াকশন হয়ে আরও কি করবে তারা আল্লাহ রবুল্লা আলমকে গাল মন্দ করবে সুরে আন আম আয়াত নম্বর একশো আটে তাই আল্লাহ এরশাদ করেছে তোমরা গাল তোমরা করিও না ওই সব দেবদেবীকে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ওরা আহ্বান করে ডাকে না হলে কি হবে ফায়াসুবুল্লাহ তার আল্লাহকে গালমন্দ করবে আদুয়ান শত্রুতাবশত বেজায়ের এলমিন অজ্ঞতার কারণে অজ্ঞ মূর্খ কাফের মুশরেক আর শত্রুতা বৃদ্ধি পাচ্ছে তখন তারা আল্লাহ যিনি মাবুদে হক তাকে গাল দেবে তোমাদের কারণে সুতরাং তোমরা গালমন্দ করিও না গালমন্দ নয় গালমন্দ না করলেও ভাবে যে গালমন্দ আমরা কোনোদিন নিচিস থেকে গাল দিয়েছি কিন্তু তাদের ধারণা যে আমরা কি করি গাল দিই হ্যাঁ তাদের অলিয়া বলে বুজুর্গ আরেদিনকে গাল দিই শুধু তাই নাই নবী করিম সাল্লাম কি যারা কোরআন সোনার অনুসারী তাদের চাইতে বেশি কেউ ভালোবাসে একটা কাজ করব না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাম থেকে দলিল না পাবো এর চেয়ে বড় সম্মান আর কি হইতে পারে এটা তো একমাত্র যারা কোরআন হাদিসের অনুসারী তারাই করে আর ওদের তো ধর্মকর্মের জন্য নবী সাল্লামের দিকে তাকানো লাগে না যে নবী করেছেন না করেননি করতে বলেছেন অনুমতি দিয়েছেন না দেননি বেদাত হাসানা নবী না করলে কি হবে আমাদের জন্য চলবে কারণ এটা হচ্ছে ভালো বেদাত না বেয়াদবি তারা করে আর উল্টো মিথ্যা কি যে যারা তাদের ভাষায় ওয়াহাবি লাহাবি আল হাদিস তারা হচ্ছে বেয়াদুব হ্যাঁ তারা নবীর সাথে বেয়াদবি করে হ্যাঁ নবীর দুরুদ পাঠ করে না ওই যে জলসার বেদাতি দূরত পড়েন না যে গুণা করেন জাহান নামে যাওয়ার কাজ করেন না সেই জন্য আপনি দূরত পড়েন না অথচ তাদের কাছে নামাজের ভিতরে দূরত পড়া শোন না তারা আমাদের কাছে নামাজের ভিতরে দূরত পড়া হচ্ছে রুকুন ফরজ সুন্নাত না করলেও কোনো ব্যাপার না তাদের কাছে আর আমাদের কাছে কেউ যদি দুরুদ নামাজের ভিতরে না পড়ে তো নামাজই হবে না তাহলে কি বেশি দুরুদ পড়ে চিন্তা করেন মুশ্রিকরা বিরোধিতা করতেই থাকলো এবং একটার পর আর একটা স্তর আসতেই থাকলো তারা যখন দেখলো যে এইরকম তর্ক বিতর্ক করে অথবা এদের সাথে এই কথোপকথনের মাধ্যমে কোন রকম বন্ধ করা যাবে না প্রত্যেকটা কথায় তাদেরকে চুপ হয়ে যেতে হচ্ছে তখন তারা বল প্রয়োগ করা শুরু করল শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেব এবং ইসলামের জ্যোতিকে নেভিয়ে দেব এই পদক্ষেপ নিল ইনশা আল্লাহ তালা সেখান থেকে আগামী সপ্তাহে এই আলোচনা শুরু করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ওজাকুমুল্লাহ খের ওসল্লা হোসেন বিয়ান মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই